আলোচনা ছিল যে ইমানের সপ্তম শর্ত এবং ইমানের দাবি হল বান্দার আল্লাহর প্রতি মহাব্বত স্থাপন করতে হবে আল্লাহ তালাকে ভালোবাসতে হবে আল্লাহ তালার ভালোবাসা অর্জন করতে হবে এখন এই মহাব্বত এই যে ভালোবাসা আল্লাহ তালা কি করতে হবে এই ভালোবাসার পরিমাণ কি কোরআনে করিমের মাঝে মহান রব্বুল আলমিন এরশাদ করেন والذين آمنوا أشد حبا لله والذين آمنوا أشد حبا لله আল্লাহ তাআলা বলতেছেন যে যারা ঈমান আনছে যারা প্রকৃত মমিন তারা আল্লাহ তালাকে সর্বাধিক ভালোবাসে আসাদুহব্বাল্লিল্লাহ এই আয়াতের যে সার কথা এই আয়াতের যে মর্ম গত সপ্তাহ আলোচনা করছি দুনিয়ার যে মহাব্বত আমাদের শরীরের প্রতি মহাব্বত স্ত্রীর প্রতি মহাব্বত সন্তানের প্রতি মহাব্বত পদ এবং মর্যাদার প্রতি মহাব্বত ধন এবং দৌলতের প্রতি মহাব্বত দুনিয়ার এই জাগতিক এই সমস্ত মহাব্বত গুলো এটা যায় যে একজন মানুষ সে তার স্ত্রীকে মহাব্বত করতে পারবে সে তার সন্তানকে মহাব্বত করতে পারবে তার ধন দৌলতকে মহাব্বত করতে পারবে এটা বৈধ এবং এখানে প্রবল মহাব্বত করারও সুযোগ আছে একজন তার ছেলেকে খুব ভালোবাসে এর সুযোগটাও আছে সে তার টাকা পয়সার খুব ভালোবাসে এটাকে নিন্দা করা হয় নাই বরং এটাকে বৈধ রাখা হয়েছে কিন্তু এই সব কিছুকে যতটুকু মহাব্বত আমি করব আল্লাহ তালার মহাব্বত এই সমস্ত কিছুর চাইতে বেশি থাকতে হবে তাইলে এই মহাব্বত যায় আমি আমার সন্তানকে ভালোবাসবো অনেক ভালোবাসি কিন্তু আল্লাহ তালার ভালোবাসাটা এই ভালোবাসার চেয়ে বেশি হইতে হবে আমি আমার স্ত্রীকে ভালোবাসি অনেক ভালোবাসি কিন্তু আল্লাহর মহাব্বতটা তার চাইতে বেশি হইতে হবে আমি মর্যাদা পদ এটাকে ভালোবাসি কিন্তু এই ভালোবাসাটা এর চাইতে আল্লাহর ভালোবাসা বেশি থাকতে হবে আমি ধন দৌলতকে ভালোবাসি টাকা পয়সা বাড়ি গাড়ি আমার হোক এটাকে আমি চাই কিন্তু আল্লাহর ভালোবাসাটা এর চাইতে বেশি থাকতে হবে পুরাণে করিমের এই আয়াতের মাঝে সেই কথাই মহান রব্বুল আলমিন আমাদের কাছে চাইছেন জল্লাদিন আমানু ইমানদারদের আলামত হল প্রকৃত ইমানদার হলো তারা আসাদ্দু রুব্বান লিল্লাহ অন্য কিছুর মোহাব্বত তাদের মাঝে থাকবে না তা না বরং সর্বাধিক মহাব্বত থাকবে আল্লাহর সাথে অর্থাৎ আল্লাহর হুকুমের লঙ্ঘন হয় এমন ভাবে সে তার স্ত্রীকে মহাব্বত করবে না আল্লাহর হুকুমের লঙ্ঘন হয় এমন ভাবে সে তার সন্তানকে মহাব্বত করবে না আল্লাহর হুকুম লঙ্ঘন হয় এমন ভাবে সে তার টাকা পয়সার মহাব্বত সে করবে না আল্লাহর হুকুমের মাঝে থেকে সে তার স্ত্রী তার সন্তান তার টাকা পয়সা এই সমস্ত কিছুকে সে ভালোবাসে এমন ভাবে ভালোবাসা এটা বৈধ শুধু বৈধ না এমন ভালোবাসাকে উৎসাহিত করা হয়েছে আর যেই ভালোবাসা আল্লাহর হুকুমের লঙ্ঘন করায় সেই ভালোবাসা থেকে মুসলমানদেরকে দূরে থাকতে বলা হয়েছে সেই ভালোবাসাটাকে পরীক্ষা না বলা হয়েছে দেখেন কোরআনে করিমের মাঝে আরো সুস্পষ্ট আয়াত মহান রব্বুল আলমিন আমাদেরকে বুঝানোর জন্য আরো সুস্পষ্ট আয়াত তিনি আনছেন আল্লাহ আল্লাহ নবীকে বলতেছেন কোন হে আপনি মুমিনদেরকে বলে দিন ইনকান আবা হুকুম وأبناؤكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله حتى يأتي الله بأمره খুব সুস্পষ্ট ভাবে এই আয়াতের মাঝে মহান রব্বুল আলমিন বলতেছেন আল্লাহর নবীকে হে নবী মুমিনদেরকে আপনি এই সতর্কবাণী পৌঁছিয়ে দেন ইনকান আবা উপম দেখো যদি তোমাদের পিতৃপুরুষ ও আবনা উকম তোমাদের পরবর্তী পুরুষ তোমাদের পরবর্তী প্রজন্ম ও আজওয়াজ হুকুম তোমাদের স্ত্রী তোমাদের আত্মীয় স্বজন তোমাদের বংশীয় গৌরব এবং তোমার সহায় সম্পদ অনেক কষ্টে যে সহায় সম্পদকে তুমি উপার্জন করেছ এবং তোমার ব্যবসা বাণিজ্য সব সময় তুমি ভয়ে থাকো যে তোমার এই ব্যবসা তোমার এই বাণিজ্যের মাঝে কোনো লস পাই কিনা কোনো ক্ষতি ক্ষতি হয় কিনা আসমানি জমিনি কোনো বালা মুসিবত আছে কিনা ও মাসাকিন তার দৌনাহা তোমার যে মাসাকিন তোমার যে অবস্থান স্থল তার জৌনাহা যাকে তুমি ভালোবাসো অনেক সুন্দরভাবে যেই আবাস গৃহটাকে তুমি গড়ে তুলেছ আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি দেখো এই সমস্ত কিছু তোমার কাছে যদি অধিক প্রিয় হয় আল্লাহর চাইতে ও রসুলিহি এবং আল্লাহর রসুলের চাইতে ও জিহাদিন আল্লাহর প্রতি সংগ্রাম করার চাইতে যদি তোমার কাছে বেশি হয় অপেক্ষায় থাকো মৃত্যু তোমার সামনে তুমি অপেক্ষায় থাকো তোমার সামনে মৃত্যু আছে আর এই মৃত্যুর প্রস্তুতি তুমি নিচ্ছ যে তোমার কাছে আল্লাহ আল্লাহর রসুল আল্লাহর পথে মেহনত আল্লাহ তালাকে পাওয়ার মেহনতের চাইতে তোমার কাছে তোমার পিতৃপুরুষের মহাব্বত এটা বেশি তুমি তোমার পিতৃপার পুরুষদের তোমার পূর্ববর্তী পুরুষদের তোমার বাপ চাষাদের যে আদর্শ সে আদর্শকে তুমি ছাড়তে পারতেছ না আল্লাহ এবং আল্লাহ নবীর আদর্শকে তুমি ধরতে পারতেছ না তোমার সন্তান তোমার সন্তানের মহাব্বত তোমার মাঝে প্রবল তুমি তোমার সন্তানকে মহাব্বত করতে গিয়ে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করতেছ তোমার স্ত্রীর মহাব্বত তোমার মাঝে প্রবল স্ত্রীকে মহাব্বত করতে গিয়ে তুমি আল্লাহর হুকুমকে লঙ্ঘন করতেছ তোমার মাঝে তোমার যে বংশ তোমার মাঝে তোমার যে প্রজাতি এদের মহাব্বত অনেক বেশি যার কারণে তুমি আল্লাহর হুকুমকে লঙ্ঘন করতেছ তোমার যে সম্পদ এই সম্পদ অনেক কষ্ট করে তুমি অর্জন করছো এই সম্পদকে তুমি এত ভালোবাসো যে সম্পদের মায়া মমতায় তুমি আল্লাহর হুকুমকে লঙ্ঘন করতেছ হ্যাঁ আল্লাহ তালা কোরআনে করিমের এই আয়াতের মাঝে বলতেছেন যে তোমার ব্যবসা বাণিজ্য তুমি সব সময় ভয়ে তটস্থ থাকো যে আমার এই ব্যবসা প্রতিষ্ঠানের কোনো ক্ষতি হয়ে যায় কিনা এই জন্য তুমি তোমার ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে তুমি মসজিদ পর্যন্ত আসতে পারো না আল্লাহর বিধান কায়েমের সংগ্রামে তুমি লিপ্ত হও না তুমি পেরেশান থাকো তোমার মাঝে তোমার আবাসস্থল তোমার বাসগৃহ এটার মহাব্বত প্রবল যার কারণে তুমি পারো না হ্যাঁ আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শের উপর চলতে আল্লাহ তালা সতর্ক বাণী উচ্চারণ করতেছেন আল্লাহর নবীর দ্বারা কোরআনের দ্বারা আমাদের কাছে ফাতারাব্বাসু অপেক্ষায় থাকো হাত্তা আল্লাহর হুকুম মৃত্যু এসে তোমার সামনে উপস্থিত হবে আজরাইল যখন আসবে তোমার জানটাকে যখন কবচ করবে তখন তুমি বুঝতে পারবা এই যাবতীয় মহাব্বত এটা বেকার মহাব্বত ছিল অনর্থক মহাব্বত ছিল এই মহাব্বত এই প্রেম আমার জিন্দিগির কোনো উপকারে আসবে দেখেন কোরআনে করিমের মাঝে মহান রব্বুল আলমিন সুরায় মুজাদালার মাঝে আরো সুন্দর ভাবে আলোচনা করতেছে আল্লাহ তালা ইমান ইমানদারদের পরিচয় দিচ্ছেন মুমিন কারা কারা আসলে ইমানকে আনতে পারছে ইমানকে অর্জন করতে পারছে দেখেন ইমান সবচেয়ে দামি জিনিস এই ইমানকে অর্জন করতে হবে ইমান যখন আমার মাঝে থাকবে আমার জিন্দগির বাকি যাবতীয় নেক আমলগুলো এর প্রতিদান তখন আমি পাওয়ার আশা করতে পারি আর ইমান যখন থাকবে না একটু ফিকির করে দেখেন যে একটা কলস এই কলসের যে নিম্ন দেশ এটা ছিদ্র নিম্নে ছিদ্র ভাঙা এই কলসের মাঝে যত পানি আমরা দেই না কেন এই কলস কি কখনো ভরবে এই কলস ভরবে না একটা বদনা বদনার নিচে কানা তো এই কানা বদনার মাঝে আমি যতই পানি দিতে থাকি এটা অপর পাশ দিয়ে সে পানি পড়ে যাবে আমি যদি চাই যে আমি যে পানিটা দিব এই পানিটা থাকবে তাহলে এমন বদনা এমন কলস লাগবে যে কলসের নিম্ন দেশটা কানা না এটা খুব বুঝার ব্যাপার যে আমি নামাজ পড়তেছি রোজা করতেছি হজ করতেছি জাকাত দিচ্ছি ভালো কাজ করতেছি এই সমস্ত ভালো কাজের প্রতিদান সমস্ত ভালো কাজ থাকবে কখন যখন ইমান থাকবে আমার মাঝে ইমান যদি কানা থাকে ইমানের তলদেশ যদি ফুটা থাকে তো যাবতীয় ন্যাক আমল ব্যর্থ এই ন্যাক আমলের কোন প্রতিদান আল্লাহ তালার দরবার থেকে আশা করা যায় ইমান সবচেয়ে দামি জিনিস ইমান কি বুঝতে হবে আল্লাহ তালা কোরআনে করিমের মাঝে বলতেছেন যে ইমানদার কারা তার পরিচয় সুরায় মুজাদ আল্লাহর মাঝে দিচ্ছেন আল্লাহ আল্লাহর নবীকে লা يؤمنون بالله واليوم الآخر يوادون من عاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه আপনি কোন ইমানদার এমন পাবেন না যে আল্লাহ এবং আল্লাহর নবীর দুশ্মনের সাথে মহাব্বত রাখে আল্লাহ তালা বলতেছেন ওয়ালাউ কানু আবা আহম যদি সেই দুশ্মন তার বাবা হয় মহাব্বত রাখে না আও আবনা আহম আল্লাহ এবং আল্লাহর হুকুমের লঙ্ঘনকারী তার সন্তান ওই সন্তানের সাথে তার সম্পর্ক থাকে না তার ভাই আল্লাহ এবং আল্লাহর হুকুমের লঙ্ঘনকারী তো ভাইয়ের সাথে সেই জায়গায় ভাতৃত্ব থাকে না আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুমের লঙ্ঘনকারী তার পরিবার পরিজন তার আত্মীয় স্বজন তাদের সাথে সে সম্পর্ক রাখে না উলাইকে কাতাবাফি ইমান আল্লাহ বলতেছেন যে এমন যখন একজন মানুষ হয় তখন বুঝতে হবে তার হৃদয়ের মাঝে ইমানকে অঙ্কন করা উলাইকে কাতাবাফি ইমান এরাই হলো ওই সমস্ত ব্যক্তি যাদের হৃদয়ের মাঝে ইমানকে অঙ্কন করা হয়েছে আর যাদের ইমান এমন ইমান যে তার ভাই তখন ভাই আল্লাহর হুকুম লঙ্ঘন করতেছে এখন ভাইয়ের তো বিরোধিতা করা যায় না বাবার তো বিরোধিতা করা যায় না সন্তানের তো বিরোধিতা করা যায় না বুঝতে হবে যে এদের ইমান এখনো কামেল হয় নাই এরা এখনো ইমান পর্যন্ত আসতে পারে খুব বুঝার বিষয় কোরআনে কারিমকে আমরা বুঝার চেষ্টা করি কোরআনে কারিম এটা আমাদের বুঝার জন্য আল্লাহ তালা দিতে তাই দেখেন এই আলোচনার যেটা সারাংশ যে আলোচনাটা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি যে দুনিয়ার মহাব্বত এটা প্রশংসনীয় আমি আমার স্ত্রীকে মহাব্বত করি সন্তানকে মহাব্বত করি প্রশংসনীয় কিন্তু আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে নয় আল্লাহর হুকুমের মহাব্বত সবচেয়ে বেশি থাকতে হবে যে জায়গায় আল্লাহর হুকুমের সাথে সংঘর্ষ সেই জায়গায় বাবা হোক সন্তান হোক ভাই হোক বন্ধু হোক আত্মীয় স্বজন হোক পাড়া প্রতিবেশী হোক তার সাথে সেই ক্ষেত্রে কোনো মুসলমানের দুস্তি থাকবে না মুসলমানের কোনো দুস্তি থাকবে না মুসলমান তার প্রতিবাদ করবে মুসলমান তাকে রুখে দাঁড়াবে মুসলমান তাকে কোনোভাবেই সমর্থন করতে পারে না এটা ইমানের দাবি তাই এই দুনিয়ার জিন্দগির যত ধরনের মানুষ আছে একজন মানুষ ফকির হোক একজন মানুষ আমির হোক একজন মানুষ দুনিয়ার মাঝে সে প্রধানমন্ত্রীত্বের আসনে সে বসছে একজন রাষ্ট্রপতি হইছে একজন ইউপি চেয়ারম্যান হইছে একজন পৌরসভার মেয়র হইছে তো এই দুনিয়ার মাঝে এই যত ধরনের মানুষ সে ক্ষমতাবান হোক আর ক্ষমতাহীন হোক এই সব ধরনের মানুষের জিন্দিগির সফলতা ব্যর্থতা এটা তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার সাথে এর মাঝে সর্বপ্রথম প্রশ্ন হলো মান রব্বুকা তোমার রবকে দীর্ঘ আলোচনা আমরা এই মান রব্বুকা এই শব্দের উপর করার চেষ্টা করছি অমা দিন উকা দ্বিতীয় প্রশ্ন হবে তোমার দিন কি দেখেন ইন্না দিন আইন্দাল্লাহিল ইসলাম আল্লাহ তালা কোরআনে কারিমে তার জবাবও দিচ্ছেন এই ব্যাপারে বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ আমাদের মসজিদের সামনে হবে যে ইন্না দিন আইন্দাহিল ইসলাম আল্লাহর কাছে একমাত্র দিন একমাত্র মতবাদ হলো ইসলাম এই ইসলাম ব্যতীত অন্য যত ধরনের মতবাদ আছে এই সমস্ত ধরনের মতবাদ একজন মুমিনকে বর্জন করতে হবে একজন মুমিনের কাজ হবে ইসলাম এই এক মতবাদে বিশ্বাসী হওয়া এই ওমা দিন উকা এটা হবে দ্বিতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্ন হবে ওমা হাজার রজুল আল্লাহ যে ব্যক্তিকে তোমাদের কাছে পাঠানো হয়েছে সেই ব্যক্তিকে এই তিনটা প্রশ্নের সাথে একজন মানুষের জীবনের সফলতা ব্যর্থতার সম্পর্ক এই প্রশ্ন একজন প্রেসিডেন্টের চাকর কেউ করা হবে ঠিক প্রেসিডেন্টকেও ঠিক এই একই তিনটা প্রশ্ন করা হবে প্রধানমন্ত্রী তাকেও এই তিনটা প্রশ্নই করা হবে একজন কমিশনার তার প্রতিও এই তিনটা প্রশ্ন থাকবে একজন পাঁচতলা দশতলা পনেরো তলার মালিক পাঁচ চারটা অ্যাপার্টমেন্টের সে মালিক তার প্রশ্ন কিন্তু এই তিনটা আবার আরেকজন ব্যক্তি করে ঘরে থাকছে তার প্রশ্নও কিন্তু এই তিনটা একজন মনিপ তার প্রশ্নও কিন্তু এই তিনটা আর আরেকজন ব্যক্তি সে হল গোলাম তাকেও কিন্তু এই তিনটা প্রশ্নই করা হবে আর এই তিনটা প্রশ্নের সাথেই একজন মানুষের জীবনের সফলতা এবং ব্যর্থতার সম্পর্ক প্রথম প্রশ্নই হল মান রব্বুক আমি আমির হই ফকির হই আমাকে এই প্রশ্নের উত্তর ঠিক করতে হবে দ্বিতীয় প্রশ্ন আমার দিন আমি আমির হই আমি ইমাম হই আর আমি মুসল্লি হই আমাকে এই প্রশ্নের উত্তর ঠিক করতে হবে তৃতীয় প্রশ্ন এই প্রশ্নের উত্তর আমাকে ঠিক করতে হবে আমি যেই ক্যাটাগরির লোক হই না কেন এই তিনটা প্রশ্নের সাথেই জীবনের সফলতা এবং ব্যর্থতার সম্পর্ক যখন একজন মানুষের মৃত্যু হয়ে যায় তো তার মৃত্যু হয়ে যাওয়ার সাথে সাথেই দুনিয়ার যাবতীয় ক্ষমতা দুনিয়ার যাবতীয় মর্যাদা এবং প্রধা প্রতিপত্তি সমস্ত কিছু এটা শেষ হয়ে যায় এটা বিলীন হয়ে যায় দুনিয়ার সমস্ত পরিচয় সমস্ত ক্ষমতার দাপট এই সমস্ত কিছু এক মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে যায় কবরের মাঝে যখন একজন ব্যক্তিকে দাপন করা হয় সেই জায়গায় যখন এই প্রশ্ন করা হবে তখন কিন্তু মুনকার নাকির তাদেরকে এই কথা বলা যাবে না যে তুমি জানো আমার পরিচয় কি তুমি জানো আমার মর্যাদা কি তুমি কার কাছে প্রশ্ন করতেছ তুমি এই খবর কি রাখো এটা কিন্তু একজন প্রধানমন্ত্রীও বলতে পারবে না প্রধানমন্ত্রীর চাকরও বলতে পারবে না একজন প্রেসিডেন্টও বলতে পারবে না প্রেসিডেন্টের চাকর ওই কথা বলতে পারবে না একজন ব্যক্তি করে ঘরে থাকবে সে ওই কথা বলতে পারবে না একজনের বিশাল প্রভাব প্রতিপত্তি এই দুনিয়াতে সে প্রায় গেছে সেও কিন্তু এই প্রশ্ন করতে পারবে না যে আমি কবরে আসছি আমি যখন দুনিয়ার জিন্দগিতে ছিলাম আমার জন্য রাস্তাঘাটকে খালি করে দেওয়া হইতো আমি যে জায়গায় যাইতাম আমাকে অভিবাদন দেওয়ার জন্য এরকম ভাবে তুপ ধ্বনি করা হইতো এরকম ভাবে আমাকে মার্চ করা হইতো এরকম বিভিন্ন ধরনের আমার প্রভাব প্রতিপত্তি দুনিয়াতে ছিল আমি চারশো বছর পাঁচশো বছর পৃথিবীতে রাজত্ব করছি দুই দুইবার পাঁচ পাঁচবার আমি প্রধানমন্ত্রী হইছি এরকম কোন পরিচয় কিন্তু কবরের জিন্দিগিতে দেওয়া যাবে না এরকম কোন পরিচয় এই কবরে থাকবে না এই কবরের জিন্দিগিটাকে আমরা বুঝার চেষ্টা করি এই কবরের জিন্দিগিতে কোনো কিছুই থাকবে না এই আল্লাহ তালা অত্যন্ত মহাব্বতের সাথে অত্যন্ত ভালোবাসার সাথে সব ধরনের মানুষদেরকে একজন ব্যক্তি কোটিপতি আল্লাহ তালা তাকে ডাকতেছেন একজন ব্যক্তি ব্যবসায়ী আল্লাহ তালা তাকে ডাকতেছেন একজন ব্যক্তি চাকুরিজীবী আল্লাহ তালা তাকে ডাকতেছেন একজন ব্যক্তি ছাত্র আল্লাহ তালা তাকে ডাকতেছেন একজন ব্যক্তি সে যুবক আল্লাহ তালা তাকে ডাকতেছেন এই সব ধরনের শ্রেণীর লোকদেরকে আল্লাহ তালা ডাকতেছেন আর আল্লাহ তালা তাদেরকে সতর্ক করতেছেন মাতা ওয়ামাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গরুর আল্লাহ বলতেছেন দেখো দুনিয়ার মাঝে তুমি ভাবতেছো আমার টাকা হয়ে গেলে আমি সফল হব দুনিয়ার মাঝে তুমি ভাবতেছো আমি প্রধানমন্ত্রী হইতে পারলে আমি সফল হব দুনিয়ার মাঝে তুমি ভাবতেছো ভালো একটা চাকরি পাইলে আমি সফল হব বাবা তুমি দুনিয়ার মাঝে ভাবতেছো যে আমার সন্তানগুলোকে ভালো জায়গায় পাত্রস্থ করতে পারলে আমি সফল হব আল্লাহ তালা বারবার ডেকে ডেকে মুমিনদেরকে বলতেছেন মায়া এবং মমতার সাথে বলতেছেন না দুনিয়ার জিন্দগির সফলতা ব্যর্থতা টাকার মাঝে না ক্ষমতার মাঝে না প্রধানমন্ত্রিত্বের মাঝে না প্রেসিডেন্ট হওয়ার মাঝে না দুনিয়ার জিন্দগির সফলতা এবং ব্যর্থতা হলো যে দুনিয়ার পরে যে একটা জিন্দগি আসতেছে অনন্ত অসীম জিন্দগি সেই কবরের জিন্দগি তারপর আসরের জিন্দগি তারপর জান্নাত জাহান্নামের জিন্দগি সেই জান্নাত তোমার সামনে তোমার সামনে জাহান্নাম তুমি যদি সেই জান্নাতের অধিকারী হতে পারো আর তুমি যদি জাহান নাম থেকে বাঁচতে পারো তাহলে তোমার জিন্দগি সফল জিন্দগি আর এই দুনিয়ার মাঝে যা কিছু দেখতেছ এই সমস্ত কিছু ধোকার সামগ্রী এই দুনিয়ার মাঝে যা কিছু দেখতেছো ক্ষমতা দুনিয়ার মাঝে তুমি দেখতেছো বাড়ি দুনিয়ার মাঝে তুমি দেখতেছো গাড়ি দুনিয়ার মাঝে তুমি দেখতেছো জনবল দুনিয়ার মাঝে তুমি দেখতেছো প্রযুক্তি এই সমস্ত কিছু ধোকার সামগ্রী আল্লাহ তালার কোরআন সত্য আখেরাতের অনন্ত অসীম জিন্দগি সত্য প্রত্যেকটা মৌমিনকে কোরআন ডেকে ডেকে বলতেছে আল্লাহ তালা মায়াবী ভাবে ডাকতেছেন আমি তোমার রব বলতেছি আমি তোমার পালনেওয়ালা বলতেছি আমি এই আকাশকে সৃষ্টি করছি আমি তোমাকে ডেকে বলতেছি এই জমিনকে আমি সৃষ্টি করছি আমি তোমাকে ডেকে ডেকে বলতেছি এই জমিনের মায়ার মাঝে করো না এই আকাশকে মায়া করো না এই আসমান এবং জমিনের মহাব্বতে তোমার জিন্দগিকে শেষ করো না এই পৃথিবীর মাঝে প্রধানমন্ত্রী হওয়ার মাঝে কোনো দাম নাই এই পৃথিবীর একটা এমপি হওয়ার মাঝে কোনো দাম নাই এই পৃথিবীর মাঝে হাজার হাজার বাড়ি করার মাঝেও কোনো দাম নাই কোটি কোটি টাকার মালিক হওয়ার মাঝে কোনো দাম নাই দাম তো হলে ইমানের মাঝে নাম হলো ইমানকে অর্জন করার মাঝে এই বলা হইতেছে অবাল হায়াত দুনিয়া ইল্লা মাতা উল গুরুর আল্লাহ বলতেছেন যে তুমি ক্ষমতা ধর তুমি কোটি টাকার মালিক এই সমস্ত কিছু কিছু না যেই মাত্র আজরাইল সে আমার হুকুম মতো তোমার সামনে এসে গেল আর তোমার যানটাকে কবচ করে নিল তখন তুমি প্রধানমন্ত্রীও না তখন তুমি প্রেসিডেন্টও না তখন তুমি ইউপি চেয়ারম্যানও না পাঁচতলা পাঁচটা সাতটা বাড়ির মালিকও তখন তুমি না তখন তো তুমি লাশ তখন তোমার রাজ সিংহাসন আগের মতোই আছে কিন্তু তুমি নাই তোমার বাবা মা তোমার ভাই বোন তোমার আত্মীয় স্বজন সবাই আগের মতোই আছে একটা সময় এদের সকলের কাছে তুমি অনেক মূল্যবান ছিলে কিন্তু এখন তুমি মূল্যহীন এখন তোমার কোনো মূল্য তাদের কাছে নাই এখন সকলেই ব্যস্ত তোমাকে নিয়ে ব্যস্ত তোমাকে কবরের মাঝে দাফন করার জন্য ব্যস্ত তোমার কাফনের কাপড় কেনার জন্য অনেকেই ব্যস্ত অনেকে তোমাকে গোসল দেওয়ার জন্য ব্যস্ত অনেকে মসজিদে এলান করার মাঝে ব্যস্ত অনেকে খাটি আনার মাঝে ব্যস্ত সকলেই ব্যস্ত শেষবারের মতো সবাই তোমাকে দেখতেছে তাই তোমার জিন্দগি শেষ এই তোমার রাজসিং হাসন তোমার বাড়ি তোমার গাড়ি সমস্ত কিছু আছে কিন্তু তুমি কিন্তু লাভ হয়ে গেছো তাই আল্লাহ বুঝাচ্ছেন যে এতদিন যা ছিল সব ছিল ধোকা এতদিন যা ছিল তুমি বাবা ছিলে তোমার সন্তান ছিল তুমি ক্ষমতা ধরছিলে তোমার অধীন অনেক মানুষ ছিল এই যা কিছু দেখতো এই সমস্ত কিছু ধোকা এই সমস্ত কিছুর কোনো দাম নাই সব ধোকার মাঝে তুমি ছিলে এই দুনিয়ার জিন্দগির এই সমস্ত কিছু হলো ধোকার সামগ্রী আবার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে এরশাদ করতে করতেছেন আর দুনিয়া মাজরা আতুল আখেরা যে দুনিয়াটা হলো আখেরাতের শস্য ক্ষেত্র যে দুনিয়া এই দুনিয়া থেকেই তোমাকে আখেরাতকে অর্জন করে যেতে হবে মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই অনেক সুন্দর করে এই দুনিয়ার জিন্দগির উপমা তিনি আমাদের সামনে পেশ করছেন মাওলানা জালালুদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই ওনার মসনবী রুমির মাঝে বলতেছেন যে আখেরাত তো দুনিয়া থেকেই অর্জন করতে হবে এই দুনিয়াদারি করতে হবে দুনিয়াদারি বাদ দেওয়ার কোনো সুযোগ নাই দুনিয়াদারি করতে হবে কিন্তু এই দুনিয়াকে ভালোবাসা যাবে না দুনিয়াকে উপার্জন করতে হবে কিন্তু দুনিয়াকে ভালোবাসা যাবে না এই মাওলানা জালালউদ্দিন রুমি তিনি এই দুনিয়ার জিন্দিগিটাকে একটা নৌকা আরোহীর সাথে তিনি এইটার উপমা দেন উপমা দিতে গিয়ে তিনি মস্তুবি রুমির মাঝে বলেন আবেদার কিসিতি হালাকে কিস্তি আসতে আবেদর কিস্তি হালাকে কিস্তি আস্তাবে অন্ধর জের কিস্তি পুষ্টি আসতে মাওলানা জালালউদ্দিন রুমি বলতেছেন যে দুনিয়া দায়িত্ব তুমি করবা কিন্তু তোমার সম্পর্ক হবে দুনিয়ার সাথে যেমন পানির সাথে নৌকার সম্পর্ক পানির সাথে যেমন নৌকার সম্পর্ক দেখো এই নৌকাটা এটা পানি ছাড়া চলতে পারে না নৌকা এটা পানি ছাড়া চলতে পারে না নৌকা চলার জন্য পানি লাগবেই কোথাও পানি নাই নৌকা সেথায় বেকার নৌকার জন্য পানি লাগবেই ঠিক তোমার আখেরাতকে অর্জন করার জন্য দুনিয়া লাগবেই দুনিয়াতে তোমাকে আসতেই হবে দুনিয়াকে তোমার থাকতেই হবে দুনিয়া দাঁড়িয়ে তোমাকে করতেই হবে কিন্তু একটা বিষয় খেয়াল করবা আবেদার কিস্তি হালাকে কিস্তি একটা নৌকা এই নৌকা একজন ব্যক্তি যদি নদী পার হইতে হয় তার নৌকা লাগবেই নৌকাই হলো তার বাহন নৌকাই হলো তার জীবন কিন্তু এই নৌকার মাঝে যদি পানি উঠে তাহলে এই নৌকার দ্বারা একজন মানুষ কি তার জীবনকে রক্ষা করতে পারবে নৌকার মাঝে যদি পানি উঠে তাহলে নৌকা সে কিন্তু রক্ষা করতে পারবে না পানি থাকতে হবে নৌকার নিচে নৌকার উপরে পানিকে স্থান দেওয়া যাবে না আবে আন্দারে জেরি কিস্তি আস তিনি বলতেছেন মাওলানা জালাল উদ্দিন রুমি যে দুনিয়ার সাথে তোমার সম্পর্ক ঠিক এরকম হইতে হবে যে তুমি দুনিয়া দাঁড়িতে করবা কিন্তু দুনিয়াকে তোমার নিচে রাখবা দুনিয়ার উপর দিয়ে তুমি চলবা দুনিয়াকে তোমার হৃদয়ের মাঝে কোনোভাবেই স্থান দিবা না দুনিয়াকে দুনিয়াদারি করতে গিয়ে যদি দুনিয়ার ভালোবাসায় তুমি মজে যাও তাহলে নৌকার উপর পানি উঠলে নৌকা যেমন ডুবে যায় ঠিক তেমনি ভাবে তুমি ডুবে গেলে ঠিক ওইরকম ভাবে তুমি ডুবে গেলে একজন ব্যক্তি সে দুনিয়ার মাঝে আজকে চেয়ারম্যান চেয়ারম্যান কে যে চেয়ারের মাঝে বসেন তাকে কিন্তু চেয়ারম্যান বলা হয় এই চেয়ারম্যান পাঁচ বছরের জন্য একজন ব্যক্তি চেয়ারম্যান তো এই পাঁচ বছর পর এই ব্যক্তির চেয়ারম্যানই শেষ এখন দ্বিতীয় আরেকজন ব্যক্তি সে চেয়ারম্যান হইল এই দুনিয়ার মাঝে তো দ্বিতীয় পাঁচ বছর পর তৃতীয় আরেকজন ব্যক্তি চেয়ারম্যান হইল চেয়ার কিন্তু ঠিকই আছে কিন্তু এই চেয়ারের ম্যান বারবার কি হইতেছে পরিবর্তন হইতেছে চেয়ারের যে মানুষ সেই মানুষ কিন্তু বারবার পরিবর্তন হইতেছে তাই মাওলানা জালালউদ্দিন রুমি বলতেছেন এই চেয়ারটা এটা অনন্তকালের চেয়ার না চেয়ারম্যানের যে চেয়ারটা এই চেয়ারম্যানের চেয়ারটা এটা অনন্তকালের চেয়ার না যেই চেয়ারম্যান এটা বুঝতে পারল যে এই চেয়ার আমার না কিছুদিনের জন্য এই চেয়ারের মাঝে আমি বসতে পারছি এই কথাটা যে যতটুকু বুঝতে পারবে সে ততটুকু জান্নাতের পথে অগ্রসর হইতে পারবে সে ততটুকু দুযোগ থেকে নিজেকে রক্ষা করতে পারবে আর যে ব্যক্তি এই চেয়ারের মাঝে বসল আর বুঝলো এই চেয়ার আমার এই চেয়ার আমার থেকে কখনো দূর হবে না সেই ব্যক্তি ব্যর্থ হয়ে গেল সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে গেল তাই দেখেন ইসলামের মূল দৃষ্টিভঙ্গি ইসলামের মূল দৃষ্টিভঙ্গি হলো দুনিয়াকে ক্ষণস্থায়ী মনে করা যে দুনিয়ার জিন্দিগিটা চিরস্থায়ী না দুনিয়ার জীবনটা এটা ক্ষণস্থায়ী জীবন এটা হলো ইসলামের মূল দৃষ্টিভঙ্গি মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলহের অনেক অনেক এহসান যে তিনি অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন দুনিয়ার জিন্দগির অসারতা দুনিয়ার জিন্দগির যে চিত্র সেই চিত্রটাকে তিনি আমাদের সাথে অঙ্কন করে আমাদেরকে দেখানোর চেষ্টা করছেন তার আগে আরেকটা ঘটনা বলে যে দুনিয়ার জিন্দগি অনেক ক্ষণস্থায়ী জিন্দগি আমাদের সাইকুল হাদিস দামাত কাতহম উনি ওনার আলোচনার মাঝে একটা দৃষ্টান্ত দিতেন হুজুরের এই দৃষ্টান্তটা বারবার মনে পড়ে হুজুর বলতেন যে একটা গ্রামে একজন মিয়া সাহেব থাকত এক গ্রামে এক মিয়া সাহেবের বসবাস ছিল তো এই মিয়া সাহেবকে গ্রামের মানুষরা প্রচুর ভালোবাসত গ্রামের মানুষদের মিয়া সাহেবের সাথে প্রচুর মহাব্বত ছিল মসজিদে ইমামতি করতেন সহজ মানুষ তার মাঝে দুনিয়াদারি ছিল না গ্রামের মানুষরা তাদের যে গাছ গাছের প্রথম আমটা মিয়া সাহেবকে উপহার দেওয়ার ফিকির করত মিয়া সাহেবকে হাদিয়া দিয়া বরকত নিয়ে তারপর নিজেরা আম খাই এরকম মহব্বত গ্রামের মানুষ এই মিয়া সাহেবকে করত স্বল্প শিক্ষিত ছিলেন কিন্তু তার মাঝে তাকুয়া পরেহেজগারি এবং দিনদারি ছিল প্রচুর তো এই গ্রামের মাঝেই এই মিয়া সাহেবের একটা বিশেষ প্রভাব মানুষদের মিয়া সাহেবের প্রতি একটা বিশেষ সম্পর্ক এই গ্রামের সমস্ত মানুষরা পোষণ করত এই গ্রামেরই এক যুবক সে উচ্চ শিক্ষিত হয়ে সেই গ্রামের মাঝে আসলো পিএইচডি ডিগ্রি অর্জন করে আসলো তো এই যুবক এই গ্রামের মানুষদের যে মিয়া সাহেবের প্রতি ভক্তি এই যুবকের কাছে এই ভক্তিটা কোনোভাবেই পছন্দ হইত না যে লোকের না আছে তেমন কোনো যোগ্যতা লোকেরাই মানুষের পিছনে এরকম ভাবে ছুটে যায় কেন আমি পিএইচডি ডিগ্রি অর্জন করে আসছি বিলেত থেকে ঘুরে আসছি এখন মানুষজন তো আমার প্রতি আসক্ত হবে লোকেরা আমার পিছনে পিছনে ঘুরবে কিন্তু লোকেরা আমার পিছনে পিছনে ঘুরে না আর গ্রামের মানুষরা মনে করতো এই ছেলে এত শিক্ষিত হয়ে আসছে সালামটা পর্যন্ত দেয় না বেআব পিএইচডি ডিগ্রি অর্জন করছে কিন্তু আদব কায়দা কিছু শিখে নেই সালাম পর্যন্ত দেয় না সেই গ্রামের মানুষ তাকে যতটুকু মর্যাদা দেওয়ার যেহেতু সে কেউকে সম্মান করে না ভক্তি করে না ততটুকু দেয় না যে গ্রামের মানুষদের মহাব্বত মর্যাদা এই যুবক পাচ্ছে না এই সমস্ত বেদনা আর সমস্ত ব্যথা আর সমস্ত আক্রোশ এটা হলো তার মিয়া সাহেবের যে মিয়া সাহেবের জন্যই আমার মর্যাদা গ্রামের মানুষ বুঝতেছে না এই মিয়া সাহেবের যে সে যে অল্প শিক্ষিত স্বল্প শিক্ষিত এইটা যদি গ্রামের মানুষদের কাছে প্রকাশ পায় তাহলে গ্রামের মানুষ বুঝবে যে আমি আসলে উচ্চ শিক্ষিত মিয়া সাহেব গ্রামের মানুষদেরকে নিয়ে বিভিন্ন বৈঠক দিনই আলোচনা ইত্যাদি করতেন তো সেই ধরনের এক আলোচনার মাঝে এই যুবক গিয়ে উপস্থিত হয়েছে এই যুবক উপস্থিত হয়ে চিন্তা করলো আজকে মিয়া সাহেব কেমন কিছু প্রশ্ন করতে হবে বেচারা অল্প শিক্ষিত মানুষ এই প্রশ্নের উত্তর দিতে পারবে না আর গ্রামের মানুষ তখন বুঝবে যে আমি খুব উচ্চ শিক্ষিত তাই যেই ফিকির সেই কাজ মিয়া সাহেব সবাইকে নিয়ে আলোচনা করতেছেন মাঝে যুবক প্রশ্ন করে বসল আচ্ছা মিয়া সাহেব হুজুর একটা প্রশ্ন যে দৈনিক তো পাঁচ অক্ট আপনারা মসজিদে আজান দেন এই আজানটা নামাজের আজান এই আজানের মাঝে লোকদেরকে নামাজের দিকে ডাকা হয় লোকেরা নির্ধারিত সময়ের পরে নামাজ পড়ার জন্য মসজিদে এসে একত্রিত হয় এটা তো খুব ভালো একটা সিস্টেম ভালো একটা পদ্ধতি কিন্তু আমাদের সমাজের মাঝে অনেক শিশু জন্মগ্রহণ করার পর ইসলামী রীতি অনুযায়ী তার কানের হেনে গিয়ে আজান দেওয়া হয় এটা কেমন আজান ডাকা হয় হাইয়া আলাপ নামাজের দিকে আসো নামাজের দিকে আসো কিন্তু নামাজ কোথায় একটা বাচ্চার জন্ম হয়েছে মানুষদেরকে নামাজের দিকে ডাকতেছে এই নামাজে দিকে ডাকা হয় কিন্তু নামাজও হয় না কেউ আসেও না মিয়া সাহেব এই আজানের মতলব কি এই আজানের উদ্দেশ্য কি বলতে পারেন তো প্রশ্নটা আমাদের সকলের কাছেও পরিষ্কার যে প্রশ্নটা আসলে যুবক মিয়া সাহেবকে কাবু করার জন্য এবং তাকে আটকানোর জন্য এই প্রশ্নটা করছে এই জায়গায় যুবকের এই প্রশ্নের উত্তর নেওয়াটা কিন্তু মিয়া সাহেবের কাছে উদ্দেশ্য না উত্তর চায় না আটকাতে চায় আটকাতে চায় এটা হলো উদ্দেশ্য তো মিয়া সাহেব তিনি স্বল্প শিক্ষিত হলেও এতটুকু তো বুঝেন যে এই যুবক আসলে তার প্রশ্ন করার তার উদ্দেশ্য আমাকে আটকানো লোকদের কাছে আমাকে হেয় করা আসলে এই প্রশ্নের উত্তর তার কোনো প্রয়োজন নাই মিয়া সাহেব এই যুবকের প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে দিলেন যে এই প্রশ্নের উত্তর তুমি আমাকে জিজ্ঞাসা করতেছ ওই যে খানকার মসজিদের বাইরে গিয়া দেখো যে খাদেম সাহেব দাঁড়ানো আছেন ওই খাদেম সাহেব থেকে এই প্রশ্নটা করো এই প্রশ্নের উত্তর আমার কাছে না খাদেম সাহেবই দিতে পারবে তো যুবক তো তার মর্যাদা প্রকাশের ফিকির করছিল কিন্তু হইল উল্টা উল্টো সকলের কাছে নিজের মর্যাদা আরো হেয় হইল কিন্তু যুবক তো এখন রাগে যদিও অগ্নি শর্মা কিন্তু করার তো কোনো উপায় নাই এতগুলো মানুষের সামনে তো কিছু বলার উপায় নাই সেই যুবক মিয়া সাহেবের দরবারকে ত্যাগ করে মিয়া সাহেবের যে খাদেম সেই খাদেমের কাছে যে উপস্থিত হইল যে মিয়া সাহেব আপনার কাছে আমাকে পাঠাইছে প্রশ্ন করছিলাম মিয়া সাহেবের কাছে উনি বলছেন এই প্রশ্নের উত্তর নাকি আপনার কাছ থেকে নিতে হবে খাদেম সব বলেন আমার কাছ থেকে প্রশ্নের উত্তর নিতে হবে কি প্রশ্ন তুমি করছো কেমন প্রশ্ন যে প্রশ্নের উত্তর আমি দিতে পারবো তখন সেই যুবক তার সেই প্রশ্ন সেই মসজিদের খাদেমের কাছে যখন উত্থাপন করলো মসজিদের খাদেম সে যুবককে উত্তর দিল যে তুমি না উচ্চ শিক্ষিত যুবক আজ পর্যন্ত সেই আজানের মতলব বের করতে পারো নাই আরে সেই আজান তো জানাজার নামাজ সেই আজান হলো জানাজার আজান তোমার জন্ম লাভের সাথে সাথে তোমার কানের মাঝে আজান দেওয়া হয় যে কিছুক্ষণ পরেই তোমার মৃত্যু হয়ে যাবে মৃত্যুর পর তোমার জানাজার নামাজ হবে সেই জানাজার নামাজ একটা ফরজ নামাজ ফরজ না ফরজে কেফায়া জানাজার নামাজ ফরজে কেফায়া যেহেতু সেই নামাজটা ফরজ নামাজ আর ফরজ নামাজের জন্য একটা আজান দিতে হয় সেই আজানটাই তোমার জন্মের সাথে সাথে তোমার কানের মাঝে দেওয়া হয় এই হলো ইসলাম এই হলো ইসলামের শিক্ষা ইসলামের প্রত্যেকটা ছোট ছোট বিষয়ের মাঝে এক অনন্য হ্যাকমত লুকায়িত জন্মের সাথে সাথেই সেই আজান কানের মাঝে পৌঁছানোর দ্বারা একটা শিশুর কানে এই সংবাদ পৌঁছায় দেওয়া হয় দেখো তোমার জীবনটা খুবই ক্ষণস্থায়ী জীবন খুবই ক্ষণস্থায়ী জীবন নামাজ হবে নামাজের পর তোমাকে কবরের মাঝে দাপন করা হবে সেই নামাজের আগের এই স্বল্পতম সময়ের মাঝেই তোমাকে অনন্ত অসীম একটা জিন্দগির জন্য প্রস্তুত হইতে হবে দুনিয়ার জিন্দিগি খুব ক্ষণস্থায়ী জিন্দিগি মাওলানা জালারুদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই সেই ক্ষণস্থায়ী জিন্দিগির উপমা পেশ করতে গিয়ে তিনি বলেন ই কাবাবো ই কাবাবো ই সাকার খাক রঙ্গি আয় পেসার শেখ সাথে বলতেছেন এই যে দুনিয়াটাকে দেখতেছ এই দুনিয়ার মাঝে যা কিছু দেখতেছ এই সমস্ত কিছু আসলে হলো মাটি দুনিয়ার মাঝে যা কিছু দেখতেছ এই সমস্ত কিছু হলো মাটি এটা জালালুদ্দিন রুমি এটা বুঝাবেন যে ই সরাব ই কাবাব ই সাকার এই যে তুমি কাবাব খাইতেছ একটা কাবাব হইতেছে স্বামী কাবাব আর একটা বটি কাবাব এই যে কাবাব খাইতেছ এই সমস্ত কিছুই মাটি এই যে চিনি আসতেছে সব মাটি থেকে আসতেছে এই সমস্ত কিছু মাটি থেকে আসতেছে মাটির দ্বারাই সমস্ত কিছু উৎপাদন হচ্ছে এই কোনো কিছু মাটি ছাড়া উৎপাদিত হচ্ছে না যা কিছু দেখতেছ এই সমস্ত কিছু একটা মাটি দ্বারাই উৎপাদিত হইতেছে কিন্তু আল্লাহ এই মাটিকে বিভিন্ন ভাবে তোমার সামনে আনতেছেন একটা জিনিস এটা হলো লাল শাক আকারে মাটি থেকে উৎপাদিত হইতেছে আরেকটা পালং শাকের আকারে মাটি থেকে উৎপাদিত হইতেছে আল্লাহ তালার কুদরত আল্লাহ তারা একটা জিনিসকে ফুলকপি হিসেবে মাটি থেকে উৎপাদন করতেছেন আরেকটা বাঁধাকপি একটা আম আরেকটা কাঁঠাল বিভিন্ন স্বাদ বিভিন্ন ধরনের প্রযুক্তি বিভিন্ন ভাবে আল্লাহ তারা এক একটা জিনিসকে আমাদের সামনে আনতেছেন কিন্তু আসলে যদি একটু গভীর ভাবে চিন্তা করো একটু গভীর ভাবে যদি একটু ভাবো তাহলে দেখতে পারবা যা কিছু তোমার সামনে আসতেছে এই সমস্ত কিছু মাটি থেকে উৎপাদিত হচ্ছে এই সমস্ত কিছুর শেষ ফলাফল মাটি আজ খামিরে শিরা আস্তার মিজানান্দ আজ খামিরে শির মি পুজান্দ কুদেকা আজ হিরসে ও কাপ মিজানান্দ শেখ সাদুর রহমতুল্লাহ আলাই বলতেছেন আর আল্লাহ তালা এই দুনিয়ার মাঝে এই যে বিভিন্ন ধরনের রং দিয়ে বিভিন্ন ধরনের বৈচিত্র্য দিয়ে বিভিন্ন কিছুকে যে আনতেন এটার উপমা একটু বোঝার চেষ্টা করো একটা মা তার ছোট সন্তান এখন সন্তানকে বিভিন্ন ধরনের খাদ্য খাওয়াইতে হবে একে খিচুড়ি পাকে খাওয়াইতে হবে এখন এই শিশু সন্তান তো মায়ের কাছ থেকে খিচুড়ি খাইতে চায় না মা এই শিশু সন্তানকে ভাত খাওয়াবে ডিম ভোনা করছে ডিম ভোনার দ্বারা ভাত খাওয়াবে কিন্তু এই শিশু সন্তান সারাদিন খেলতেছে দৌড়দৌড়ি করতেছে হাসি খুশি কিন্তু যখন মা ওই প্লেটে করে খাবার টানছে তখনই তার চিৎচাচামেচি চিৎকার আর তার মেজাজ শুরু হয় কোনোভাবেই জীবন দিতে প্রস্তুত কিন্তু কোনোভাবেই এই মায়ের যে এই রান্না এই যে খাবারটা এই খাবারটা কোনোভাবেই শিশু খাবে না এই ধরনের অবস্থা আমাদের শিশুদের মাঝে আছে না আমাদের শিশুরা এরকম কিনা খাবার খাইতে রাজি না তাই মাওলানা জালালুদ্দিন রুমি বলতেছেন যে তখন মা আমরাও আমাদের মাদেরকে দেখছি যে একটা প্লেটের মাঝে ওই পূর্ণ ভাত এটাকে পুরোটাকে মাখানোর পর এটাকে বিভিন্ন ধরনের ছোট ছোট লুকমা বানায় তারপর ছোট শিশুকে বলে যে এইটা হলো বাঘ আর এটা হলো উঠ হ্যাঁ এটা হলো ঘোড়া তো এরকম আরো কয়েকজন শিশুকে নিয়ে বসে তো এই কয়েকজন শিশুকে নিয়ে বসার পর যে বলতে থাকে যে এই ঘোড়াকে খাবে তো একজন বলে আমি ঘোড়া খাবো তো আরেকজন বলতে থাকে এই উঠটা আমি নিব হ্যাঁ আরেকজন ওই যে থাকে যে ওই ঘোড়া এটা নিয়ে আরো দুইজন মারামারি শুরু করে দেয় যে এই ঘোড়া আমি নিব তো মাওলানা জালালুদ্দিন রুমি বলতেছেন আজখামি রে শিরো আস্তার আরে একটা খামিরা হ্যাঁ একটা ভাত এই ভাতগুলোকে তরকারি সাথে মিশ্রণ করার পর এইটার দ্বারা মা দেখা যায় একটা বাঘ বানায় একটা উট বানায় একটা ঘোড়া বানায় ছোট যে বাচ্চাটা সে খাবার খেতেই রাজি না সেই বাচ্চাটা এখন সেই লুকমাগুলোকে নিয়ে কারাকারি শুরু করে দেয় মাওলানা জালালউদ্দিন রুমি পরের কথা বলতেছেন হিরো আন্দর দেহা আরে ছোট বাচ্চারা একজনে বাঘ কাইরা নিয়ে মুখে মুখের ভিতরে ঢুকাই দিতেছে আরেকজন ঘোড়াটাকে কাইরা নিয়ে তাড়াতাড়ি মুখের মধ্যে ঢুকাই দিতেছে মার খাওয়াইতেই হয় না নিজেরাই কারাকারি করে খাচ্ছে কিন্তু আসলে তাদের জবানের মাঝে তাদের মুখের মাঝে যা যাচ্ছে তা তো খাবার তা ভাতের লুকমা না ভাতের লুকমা যাচ্ছে মাগার নায়াতকে ফাহমে কুদেকা ছোট বাচ্চারা গুলো কিন্তু এই বিষয়টা বুঝতেছে না ছোট বাচ্চা যে খাবার দেশে খাবে না মা যে বাঘ ঘোড়া আর উট বানায় সেই তার বিতৃষ্ণার খাবার সেই তার কাছে বিরক্তিকর খাবারটা যেই তার মুখের মাঝে ঢুকিয়ে দিচ্ছে এটা কিন্তু কোনোভাবেই শিশু বাচ্চা বুঝতেই পারতেছে না তাই মাওলানা জালানুদ্দিন রুমি বলতেছেন যে হে দুনিয়ার পাগলরা কান লাগায় শুনো হে দালানের পাগলরা কান লাগায় শুনো মাওলানা উদ্দিন রুমি বলতেছেন হে টাকার পাগলরা কান লাগায় শুনো হে ইলিশ পান্তার পাগলরা কান লাগায় শুনো মাওলানা উদ্দিন রুমি বলতেছেন এই সব কিছু মাটি এই যে যা কিছু দেখতেছ এই সব কিছু মাটি এটা তো ইলিশ না এটা মাটি থেকে তৈরি হয়েছে এইটা রুই না এটাও মাটি থেকে তৈরি হয়েছে ইলিশের মহাব্বত আর মুরগির মহাব্বত এই কোনো কিছুর মহাব্বতের মাঝে পড়ো না মহাব্বত যদি করতে হয় ইলিশের স্রষ্টার সাথে করো মহাব্বত যদি করতে হয় গোলাপের স্রষ্টার সাথে করো किसी खाकी पे मत कर खाक अपनी जिंदगी को जवानी कर पैदा उस पर के जिसने दी जवानी को किसी খাকি পে মত কর বলতেছে সব মাটি সব মাটি সব মাটি কিসি খাকি পে মত কর এরকম কোন মাটির পিছনে তুমি করো না খাক আপনি জিন্দগি কো এই মাটির পিছনে যদি জীবনকে শেষ করো তোমার জীবন মাটি जवानी कर पैदा उस पर के जिसने दी जवानी को যৌবনকে তোমারই শক্তিকে তোমার এই সামর্থ্যকে তোমার এই মেধাকে যদি ব্যয় করতে চাও পরম স্রষ্টা আল্লাহর জন্য করো যদি ভালোবাসতে চাও পরম স্রষ্টাকে আল্লাহকে ভালোবাসো দিল লাগানা উঠতে চাহে জো তেরি দিলদার হে दिल लगाना उससे चाहे जो तेरी दिलदार है বেদিল সে দিল লাগানা জিন্দগি বরবাদ এটা তো মাটি এর মাঝে দিল লাগানোর মতো কোনো কিছু নাই একে ভালোবাসার মতো কোনো কিছু নাই ভালো যদি বাসতে হয় প্রেম যদি নিবেদন করতে হয় তোমার হৃদয়কে উজাড় করে তুমি আল্লাহ তালাকে ভালোবাসো তাই মাওলানা জালালউদ্দিন রুমি তিনি আমাদের সামনে এই বিষয়টা এই শিক্ষাটা আমাদেরকে দিতে চাচ্ছেন যে মাটির দেহকে তোমার এই দেহটা তো মাটির তৈরি এই আমাদের যে দেহটা এই দেহটা মাটির তৈরি না বলতেছে মাটির এই দেহটাকে খানা পিনা আর দালান কোঠার পেছনে যদি ব্যয় করো তাহলে একটা মাটি আর একটা মাটির জন্য উৎসর্গিত হইবে কথাটা কি ভুল বললাম দালান এটা মাটি না এটা তো মাটির দ্বারাই করা হয় খানা পিনা এটাও মাটি এই সমস্ত কিছু হইল মাটি আমি নিজেও মাটি মাটি মাটির জন্য বিলীন হয়ে মাটির মাঝে চলে গেলাম লাভটা হইল কি যাইতে হবে মাটিতে এই বলতেছে যদি এই মাটির পিছনে নিজের জীবনটাকে মাটি না করে আল্লাহ তালাকে রাজি খুশি করো আল্লাহ রসুলের আদর্শ মতো তুমি তোমার জীবনটাকে যাপন করো তাহলে তোমার এই মাটিটা আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসার দ্বারা মাটি থাকবে না এটা দামি হয়ে যাবে আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসার দ্বারা মাটি দামি হয়ে যাবে আর আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসা যদি অর্জন করা না যায় তাহলে এই জীবনটা ব্যর্থ এই মৃত্যু এটা মাটি এই সমস্ত কিছু একটা ব্যর্থ জিনিস তাই এটা খুব বুঝার বিষয় যে আল্লাহ তালা যে হৃদয় দিতেন আল্লাহ তারা আমাদেরকে যে মেধা দিচ্ছেন আল্লাহ তারা আমাদেরকে যে যোগ্যতা দিচ্ছেন এই সমস্ত যোগ্যতা তখন সফল হবে এই সমস্ত মেধা তখন এই মেধার দ্বারা আমি উপকৃত হইলাম তখন যখন আমি আল্লাহর গুলাম হইলাম যখন আমি আল্লাহর দাসত্ব করলাম আর যখন এই মেধার দ্বারা এই যোগ্যতার দ্বারা আমি টাকার দাসত্ব করলাম আমি বিবির দাসত্ব করলাম আমি সন্তানের দাসত্ব করলাম আমি দুনিয়ার বিভিন্ন ধরনের নীতির শক্ত করলাম তাহলে দেখা গেল আমার এই সমস্ত কিছু ব্যর্থ হয়ে গেল শরীয়ত আর তরিকতের মূল কথাই হলো এইটা যে নিয়ামতের চাইতে নিয়ামত দাতাকে বেশি ভালোবাসতে হবে নিয়ামতকে তো ভালোবাসতেই হবে কিন্তু নিয়ামত দাতার ভালোবাসাটা বেশি থাকতে হবে আমার এই সন্তান এটা কার দেওয়া আল্লাহর দেওয়া না সুতরাং সন্তানের ভালোবাসা থাকতে হবে কিন্তু আল্লাহকে বেশি ভালোবাসতে হবে কারণ এই সন্তান আল্লাহর দেওয়া আমার ধন সম্পদ এটাকে আমি অর্জন করছি না আল্লাহ দিতেন আল্লাহ দিতেন সেই সন্তানের ভালোবাসা থাকতে হবে কিন্তু তার চাইতেও বেশি ভালোবাসতে হবে আল্লাহর ভালোবাসা আমার যে ক্ষমতা এই ক্ষমতা কি আমি পাইছি না আল্লাহ দিতেন আল্লাহ যাকে চান ক্ষমতা দেন যাকে চান তার কাছ থেকে ক্ষমতা ছিনায় নেন যাকে চান আল্লাহ সম্মান দেন যাকে চান তাকে আল্লাহ তালা অপদস্থ করেন সুতরাং সম্মান দেওয়া অপদস্থ করা রাজত্ব দেওয়া রাজত্ব ছিনিয়ে নেওয়া এই সমস্ত কিছু আল্লাহ হাতে না সুতরাং ভালোবাসতে হবে রাজত্বের চাইতেও বেশি আল্লাহকে কেউ যদি রাজত্বকে বেশি ভালোবাসে রাজত্বকে বাগামুক্ত করতে চায় আল্লাহ এবং আল্লাহর হুকুমের লঙ্ঘনের দ্বারা সে ব্যর্থ হয়ে গেল তার দুনিয়ার জিন্দগি ব্যর্থ হয়ে গেল সে মাটি মাটি রয়ে গেল সে নিজেকে খাঁটি করতে পারল না তাই আল্লাহ তালার গুলামী এটা হলো মানব জীবনের চূড়ান্ত সফলতা ব্যর্থতার মাপকাঠি মানুষ যখন আল্লাহর গুলামি না করবে তাকে অসংখ্য প্রভুর গুলামি করতে হবে যেমন দেখেন সূর্য যখন রাতের বেলা থাকে না রাতের বেলা আমরা হাজারো ধরনের আলোকসজ্জার ব্যবস্থা করি হাজারো ধরনের আলোকসজ্জার দ্বারা আমরা কি রাতকে দিন করতে পারি রাতকে কিন্তু দিন করা যায় না রাত রাতি থেকে যায় ঠিক তেমনি ভাবেই দাসত্বের ব্যাপারটা ঠিক একই রকম যে আমরা যারা আল্লাহর এক আল্লাহর গুলামিকে বাদ দেই এক আল্লাহর গুলামিকে বাদ দিলে কি করতে হয় অফিসের মাঝে বসের গুলামি করতে হয় ঘরের মাঝে স্ত্রীর গুলামি করতে হয় ঘরের মাঝে সন্তানের গুলামি করতে হয় এরকম ভাবে প্রজাতন্ত্রের মাঝে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এদের গুলামি করতে হয় অর্থাৎ মানুষ মানেই গুলাম মানুষ মানেই তাকে কারো না কারো দাসক্ত করতেই হয় যে আল্লাহ তালা সহজ একটা সমাধান আনছেন যে তোমার আমার গুলামি করো আমি তো স্রষ্টা এক আমার গুলামি করলে তোমার আর কারো কাছে নত হইতে হবে না ঘরের মাঝে আমি যদি আল্লাহর গুলাম হই আল্লাহর গুলামির দ্বারা আমি যদি ঘর পরিচালনা করি আমার স্ত্রীর কাছে গোলাম হওয়ার দরকার নাই আমার সন্তানের কাছে গোলাম হওয়ার দরকার নাই মসজিদ আইসা কমিটির কাছে গোলাম হওয়ার দরকার নাই মুসল্লিদের কাছে গোলামি গোলাম হওয়ার দরকার নাই রাষ্ট্রের মাঝে আমার প্রধানমন্ত্রীর চোখরাঙানি দেখার দরকার নাই কারো ভয় আমার কারো ভয়ে ভীত হওয়ার আমার দরকার নাই যখন আমি এক আল্লাহর গোলাম হব আর যখন আমার মাঝে আল্লাহর গোলামি থাকবে না আল্লাহর গুলামি যখন আমি বিসর্জন দিব আমার পাঁচ ছেলে পাঁচ রকম কথা বলবে পাঁচ রকমের কথা আমাকে শুনতে হবে স্ত্রীর কথা শুনতে হবে বসের কথা শুনতে হবে মসজিদে আসলে কমিটির মাঝে সদস্য যদি থাকে পঁচিশ জন পঁচিশ রকমের পঞ্চাশ রকমের কথা আমার শুনতে হবে মুসল্লি এক হাজার থাকলে দুই হাজার রকমের কথা আমার শুনতে হবে এক আল্লাহর গুলামি কোনো ব্যক্তি যদি বাদ দেয় তাহলে অজস্র প্রভুর গুলামির দ্বারা তার জিন্দগি ছিন্ন ভিন্ন হয়ে যায় এবং এত গুলামির দ্বারা তার জিন্দগির মাঝে কোনো শান্তি আসে না যেরকম রাতের বেলা হাজারো আলোক সজ্জার দ্বারা রাত দূর করা যায় না হাজারো গোলামীর দ্বারা হাজারো প্রভুদেরকে কোনোভাবেই খুশি করা যায় না সন্তানও খুশি হয় না স্ত্রীও খুশি হয় না পরিবার পরিজনও খুশি হয় না দেশবাসীও খুশি হয় না কেউ খুশি হয় না যখন মানুষ মানুষের গুলামি করে আর মানুষ যখন আল্লাহর গুলামি করে আর কেউ খুশি হোক বা না হোক আল্লাহ তো খুশি আর আল্লাহ যখন কারো প্রতি খুশি হয়ে যান হাদিসের মাঝে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এরশাদ করেন আল্লাহর গুলামি যখন কেউ করে আল্লাহ তার প্রতি খুশি হয়ে যান আল্লাহ খুশি হয়ে আল্লাহর প্রধানতম ফেরেস্তা জিব্রাইলকে ডাকেন হে জিব্রাইল অমুক ব্যক্তিটাকে আমি ভালোবাসি তুমিও তাকে আজ থেকে ভালোবাসবে তখন জিব্রাইল তাকে ভালোবাসতে থাকে জিব্রাইলও তাকে ভালোবাসতে থাকে আর জিব্রাইল আকাশের ফেরেস্তাদেরকে ডেকে বলে হে আকাশের ফেরেস্তারা অমুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন আল্লাহ আমাকে ভালোবাসতে বলছেন আমিও তাকে ভালোবাসি তোমরা সকলেই তাকে ভালোবাসতে থাকো আল্লাহ তোমাদের প্রতি খুশি হবেন আকাশের সমস্ত ফেরেস্তারা সেই ব্যক্তিকে ভালোবাসতে থাকে তারপর আকাশের ফেরেস্তারা যখন তাকে ভালোবাসতে থাকে আকাশের ফেরেস্তারা জমিনের ফেরেস্তাদেরকে বলে এ জমিনের ফেরেস্তারা অমুক ব্যক্তিকে কিন্তু আল্লাহ ভালোবাসে জিব্রাইল ভালোবাসে আমরা আকাশের সমস্ত ফেরেস্তারা তাকে ভালোবাসি তোমরা জমিনের ফেরেস্তারাও তাকে ভালোবাসতে থাকো তখন জমিনের যাবতীয় ফেরেস্তারা তাকে ভালোবাসতে থাকে আর জমিনের এই সমস্ত ফেরেস্তারা পূর্ণ জমিনের ব্যবস্থাপনা করে পুরা পৃথিবীর ম্যানেজমেন্ট তারা পরিচালনা করে তখন পুরা পৃথিবীর মাঝে তারা যত কাজ করে পৃথিবীবাসীর অন্তরের মাঝে তারা এই ব্যক্তির ভালোবাসাকে ঢুকায় দেয় তখন স্ত্রীও তাকে ভালোবাসে সন্তানও তাকে ভালোবাসে জনগণ তাকে ভালোবাসে সারা পৃথিবীর সকলে সকলেই তাকে ভালোবাসে সকলের ভালোবাসায় তার দুনিয়ার জীবন হয় পরিপূর্ণ তার আখেরাতের জীবন হয় সুখের তাই কেউ যদি তার দুনিয়ার জিন্দগিকে স্বপ্নিল করতে চায় আখেরাতের জীবনকে স্বপ্নিল করতে চায় সমাধান একটাই আল্লাহর দাসত্ব করা আল্লাহর আনুগত্য করা আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্যের মাঝে নিজের জীবনকে পরিচালনা করা আল্লাহ তালা আমাদের সকলকেই আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্যের দ্বারা নিজের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত টিকে থাকার তৌফিক দান করুক ও আখিরুদ আওয়ান আলহামদুলিল্লাহ রব্দুল আলম